জুয়াইদ ইবনু আব্দুর রহমান রহমতুল্লা আলাই হতে বর্ণিত তিনি বলেন আমি সাইব ইবনু ইয়াজিদকে চুরানব্বই বছর বয়সে সুস্থ সবল ও সুঠাম দেহের অধিকারী দেখেছি তিনি বললেন তুমি অবশ্যই জ্ঞাত আছো যে আমি এখনও নবী সাল্লাহ সাল্লাম এর দুয়ার বরকতেই চোখ ও কান দিয়ে উপকার লাভ করছি আমার খালা একদিন আমাকে নিয়ে নবী সাল্লাহ সাল্লাম এর নিকট গেলেন এবং বললেন হে আল্লাহ রসুল আমার ভাগিনাটি রোগাক্রান্ত আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন তখন নবী সাল্লাহ আলাইসাল্লাম আমার জন্য দোয়া করলেন